যাবে ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমরা আল্লাহ ঘর মসজিদে সমবেত হয়েছি বিগত আলোচনার পরিশিষ্ট কিছু আলোচনা হওয়ার পরে সাময়িক প্রেক্ষাপট নিয়ে আখেরি চাহার সম্বা চলে গেল তরতাজা বেদাত এই সবে মাত্র এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করা হবে ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুদ্া দিতেন সমসাময়িক বিষয়ে ওয়াইদাক্কিরুন্নাস আলা আহওয়ালিহিম নাস্তিকবাদ মূর্তি পূজা মূর্তি পূজকদের সাথে মুসলিমদের কি ধরনের আচরণ হবে অমুসলিমদের সাথে মুসলিমদের চালচলন কিভাবে হবে এ বিষয়ে কিছু আলোকপাত বিগত হয়েছে আলহামদুলিল্লাহ মূর্তি পূজার যেটা ইতিহাস সেটা হল নুম আলে সালামের জামানা থেকে এই মূর্তি পূজাটা চালু করে আর মূর্তি পূজার সূচনাতেই ছিল ছবি এবং মানুষের নেককার সাধু সজ্জন লোকদের ছবিকে ধারণ করা এবং তার ভাস্কর্য তৈরি করে বা মূর্তি তৈরি করে সেইগুলিকে লালন করা দুঃখজনক হল সত্য ইদানিং যারা আমরা কোরআন হাদিসের কথা বলছি বা মানার চেষ্টা করছি এরাও কিন্তু এক ধরনের সেলফি রোগে আক্রান্ত হয়ে গেছে নায়ক নায়িকা গায়ক গায়িকার সাথে একটা ছবি তুলতে পারলে খুব ভালো লাগে ঠিক প্যারালাল ওইভাবেই দিনী ভাইদের মধ্যেও প্রবণতা দেখা যায় প্রথমে খুব বাধা দিচ্ছিলাম দুবাই সফরে শেখ জায়েদ মসজিদের সামনে আমার একটা ছবি নেওয়ার জন্য আমাদের এক দিনী ভাই তিনিও পিস টিভির আলোচক খুব কাকুতি মিনতি করেছিলেন তা আমি বললাম যে আমি তো এটা করি না আর করার সুযোগও দিতে পারি না তো উনি বললেন তাহলে আমার ছবিটা তুলে দেন আমার নিজের ছবি আমি তোলাকে ঠিক মনে করি না তো আপনারটা কি করে তুলি তারপরে পিস টিভি চালু হলো এরপরে মানুষ ছবি নেওয়া শুরু করলো ফিরাতে ফিরাতে খেদাতে খেদাতে আর যখন দেখলাম যে পাড়া গেল না যে যার যা মনে চায় সে করতেছে চলছে অবশ্যই সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য আছে একটা সফটওয়্যার একটা হার্ডওয়্যার একটা হলো মেমোরির কার্ডের ভিতরে আছে আর একটা হলো মূর্তিমান ছবি কাগজে প্রিন্ট বা কোন দেওয়ালে ওয়ালে অঙ্কন করা এর মধ্যে আবার যেটা প্রিন্টিং ছবি ওটার চেয়ে বেশি ভয়াবহ যেটা হাত দিয়ে আঁকানো হয় ভয়াবহতা এবং তীব্রতা এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে যাই হোক আমরা তো এইভাবেই পর্যন্ত আসি আর যে সমস্ত মুফতি মহোদয় টেলিভিশনের পর্দায় প্রোগ্রাম করাকেই আরাম বলছিলেন এবং উপহাস করতেন যে এরা টেলিভিশন মৌল তারাও কিন্তু এখন আমাদেরকে গালিগালাজ করার জন্য টিভির পর্দায় আর এইভাবে আসছেন বলছি যেটা সেটা হল যে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যদি একান্ত প্রয়োজন হয় তাহলে সাময়িকভাবে একটা নিলাম এক ডিলেট করে দিলাম এটা একটা সুবিধা হয়তো পাত্র পাত্রী দেখার ক্ষেত্রে বা মানুষের পরিচিতির ক্ষেত্রে অথবা যেসব জায়গায় ছবি প্রয়োজন এটা একটা সুবিধা হয়েছে বাসা থেকে মোবাইলে নিয়ে স্টুডিওতে গিয়ে সহজে সেটাকে ডেভেলপ করে সেটা কাজে লাগানো যায় তো যাই হোক এটা একটা মাসলা মাসাইলের বিষয় ওটার ভিতরে বেশি দূর না এগিয়ে এতটুকু বলবো যে ছবি মূর্তিকে কেন্দ্র করেই এই মূর্তি পূজাটা চালু হয় যার ফলে ঘরে বাড়িতে অফিসে আদালতে বিভিন্ন জায়গায় ছবি মূর্তি লাগানো টাঙ্গানো এটা শরীয়ত যেমন নিষিদ্ধ করেছে অনুরূপভাবে এটা অর্থনৈতিক দিক দিয়ে এটা একটা অপচয় বটে ঈদের সময় আসছে পাতি নেতারা বিল বোর্ড বানায় দেয় জাতীয় নেতার ছবিটা ইস্টিকার আকারে ছোট করে দিয়েছে আর পাতি নেতার ছবিটা ইয়া বাবা মানে ভাবখানা দেখে মনে হয় যে পাতি নেতাটাই বড় নেতা যে লটকিয়েছে এটা তো একটা কাজ এরপরে অমক নেতার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা গ্রহণ করে ভুকানাঙ্গা মানুষ যাদের পেটে খাবার নাই চিকিৎসার জগতে যে কি দশা এটা বাস্তব যার অভিজ্ঞতা আছে সেই বলতে পারে এক একটা হাসপাতালে ঢুকলে স্বাভাবিক বিবেকবান মানুষের মাথা হ্যাং হয়ে যাবে কি অবস্থায় পাগলের মতো রোগীর আত্মীয় স্বজনরা দৌড়াদৌড়ি করছে সেখানে ডাক্তার মহোদয় যারা আছেন হাজার হাজার রুগী অল্প ডাক্তার অল্প কাজের লোক সেখানে অল্প তারপরেও দায়িত্বহীনতা সব মিলে এক বিভীষিকাময় পরিস্থিতি এটাকে উন্নয়ন করা যায় না তুমি বিল বোর্ড বানাতে গেলে কেন বোর্ডের টাকাটাই যদি ঈদের শুভেচ্ছা না জানে ঈদের আগে গরিব দুঃখী মানুষকে কিন্তু সীমাই চিনি কিনে এলাকার লোকদের মধ্যে বিতরণ করতে পারো না এই কাজগুলি যদি করতে যাদের আল্লাহ পয়সা দিয়েছেন তারা মসজিদের টাইলস লাগাচ্ছেন মসজিদের বাইরের ওয়ালেও টাইলস বিশাল মিনারা বানাচ্ছেন মসজিদের টাকা কোথায় ঢালবে খবর পাচ্ছেন সেই টাকাটাই যদি গরিব দুঃখী মানুষের জন্য হাসপাতাল ক্লিনিক বানিয়ে দেয় গরিব দুঃখী মানুষের চলার জন্য ব্যবস্থা করে দেয় একটো ছবি মূর্তির মহাপাপ আর হল অপচয়ের মহাপাপ এই মহাপাপ থেকে বেঁচে মানুষ একটা ভালো পজিশনে যেতে পারত আগেও বলেছি এখনো বলছি যত বড় জুব্বা গায়ে দেওয়া হলো কি হোক না কেন খোদ আরব দেশের লোক হোক না কেন খোদ মদিনার বাসিন্দা হোক না কেন যে অপচয় করে সে শয়তানের ভাই আল্লাহ পাক বলছেন ইন্নাল না কানু এ ইখওয়ানাশ শায়াতিন আরব দেশে যে খাদ্য অপচয় হয় আমি তো আশ্চর্য হয়ে যাই যে এত খাদ্য অপচয় হয় বিশ্বে একশো কোটি মানুষ ডেই না পেয়ে প্রায় সাতশো কোটির উপরে মানুষ আছে পৃথিবীতে তার একশো কোটি মানুষের ডেলি আহার জোটে না না খেয়ে থাকে একশো কোটি মানুষ প্রায় একশো কোটি মানুষ বা তার কিছু বেশি লোক না খেয়ে থাকে প্রতিদিন প্রতিদিন অনাহারীর সংখ্যা একশো কোটি ছাড়িয়ে গেছে সেখানে খাদ্য অপচয় সব জায়গায় এ তো চলছে এই ছবি মূর্তি এরা যে মহাপাপ এবং জাগতিক দিক দিয়ে কত বড় ভয়াবহ ক্ষতিকারক তার বিবরণ পার্শ্ববর্তী রাষ্ট্রের দায়িত্বশীলরা দিয়েছে যে এই যে মূর্তি পূজা হয় এক একটা মণ্ডপে কত মূর্তি তৈরি হয় আর সেই মূর্তিগুলো গাঙে সুবানো হয় ডুবানো হয় সেই বিষাক্ত রং কেমিক্যাল আর খড়কুটো বাঁশ কাঠ এগুলি পচে পানি দূষণ হতে হতে এখন পরিবেশ রক্ষা করে করিনি যার ফলে পার্শ্ববর্তী রাষ্ট্রে আমরা খবরে দেখলাম যে মূর্তি গাঙে ডুবিয়ে ডুবানো হয়ে গেছ এবাদত হচ্ছে মানে পূজা শেষ এবার ওই মূর্তিকে আবার কেরেন দিয়ে বিভিন্ন মাধ্যমে নদী থেকে তুলে আবার ডাঙায় কোথায় ডাম্পিং এরিয়ার মধ্যে ফেলে দিচ্ছে এর হালত যে কোনো একটা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বেদিতে আপনার কি বলে ওটাকে সম্বর্ধনা না ওটাকে বলা হয় যে শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি পুষ্প স্তবক আর শ্রদ্ধাঞ্জলি এটা দিয়ে একদম বেদি ভর্তি করে দিই হাজার হাজার লোক হাজার হাজার সমিতি কমিটি হাজার হাজার নেতা নেত্রী হ্যাঁ এরা এভাবে দিচ্ছে দিতে দিতে যায় দেখা যায় সেটা স্তূপ করে গেল এক দিবসকে কেন্দ্র করে কত কোটি টাকার ফুল মাজারে কবরে আর শহীদ মিনারে দেওয়া হল কত কোটি টাকার ফুল এটা হিসাব কে রাখে এবার এই তাজা ফুলগুলি পোষে যখন গন্ধ আর গোবর গবরে পরিণত হলো তখন সেটাতে ব্যবসা দিয়ে তুলে ময়লার এই সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার করার গাড়ির মধ্যে সব শ্রদ্ধাঞ্জলি তুলে একদম দিয়ে দেবে সাংবাদিকরাও খুব ক্যাটন মানুষ অনেক সাংবাদিক আছেন সাংঘাতিক যদি মনে করে যে একটা লোকরে না গাঙে সুবাবে তাহলে সহজেই সুবাইতে পারে সাংবাদিকরা খুব সাংঘাতিক সব সাংবাদিক নয় ভালো সাংবাদিকও আছে ভালোটাকে বলি নেই যেটা খারাপ হলুদ মিডিয়ায় কাজ করে তার কথা বলছে কাজেই আপনারা যারা ভালো তাদেরকে রাগ করার কিছু নেই এবার এক সাংবাদিক পিছন থেকে ছবি তুলছে তুলে লাস্টের শিরোনাম দিয়েছে অবশেষে সকল শ্রদ্ধাঞ্জলি ডাস্টবিনে নিক্ষেপ করা হল শ্রদ্ধাঞ্জলির শেষ ঠিকানা কোথায় গেল ডাস্টবিনে আল্লাহর কসম মানুষ কোরআন হাদিস তো মানবে সেটা ভিন্ন কথা নর্মাল কমন সেন্স যদি থাকে যে আমি যে এই শহীদ মিনারে ফুল দিছি শহীদদের আত্মা শহীদ না না শহীদ সেটা হলো পরের কথা সেই তর্কে আমি যাচ্ছি তার সেই বিদেহী আত্মা সেই লোকটি মারা গেছে তার এই কি উপকারে আসতেছে সেটা রসুল্লাহ সাল্লাম বলেন ইনকাতা যখন মানুষ মরে যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল জারি থাকে ইল্লামিন সাদাকাতিন জারিয়া সাদাকায় জারিয়া সাদাকায় জারিয়া যেটা হবে যেটা দান করবে নিজে দান করুক আর তারপর থেকে যদি তার সন্তানেরও দান করুক একটু সামান্যতম দানের ওসিলায় আল্লাহ রব্বুল আলমিন মহা মুসিবত আল্লাহ রব্বুল পার করে দেন আর সাদাকাতু তাবদুল বালা সাদাকা বালা মুসিবতকে প্রোটেকশন দেয় ফিরায় দেয় মানে ধাক্কা মেরে ফিরায় দেয় তার রাত দেয় অরুদ্দু মানে রদ্দুল বাও দরজা ধাক্কা দাও মানুষকে ধাক্কা দিয়ে খেদা দেওয়ার নাম প্রতিবাদ করার নাম রদ বা ফিরায় দেওয়ার নাম রদ গজব আসতে থাকে গজবকে ফিরায় দেওয়ার পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন এই সাদাকার মধ্যে আমরা যখনই বিপদে পড়ি সমস্যা সৃষ্টি হয় তখন যদি আমরা কিছু দান সাদাকা করি এই দান সাদাকার ওসিলায় দেখা যায় যে অনেক বিপদ বাড়া মুসিবত কেটে যায় এবং এই সাদাকার ওসিলায় কারো কাছে দোয়া চাওয়াটাও ওয়াসাইল যেটা শরীয়তের বৈধ ওসিলা সেই বৈধ ওসিলার অন্তর্ভুক্ত শরীয়তের বৈধ ওসিলা তিন প্রকার তিনটা একটা হলো নেক আমল যে কোনো নেক আমলের ওসিলায় আল্লাহ আমার আত্মীয় স্বজন অসুস্থ আছে আমার স্ত্রী অসুস্থ হঠাৎ করে গত রবিবার দিবাগত রাতে ব্রেন স্ট্রোক করে গভীর রাতে রাত তিনটার দিকে বামপাস একদম অবশ খবর পাওয়ার সাথে সাথে ফোনে কথা হল অস্পষ্ট ভাষায় কিছু কথা বললেন বলার পরে লাস্টে কথা হারিয়ে গেল গভীর কুমায় চলে গেলেন চিকিৎসা চলছে আলহামদুলিল্লাহ না আমার করণীয় কি আমি যে কোনো একটা ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহকে বললাম আল্লাহ ছাব্বিশ বছর জীবনে তার সাথে আমার কোন বিরোধ উল্লেখযোগ্য হয় আমার পূর্ণ পাওনা সে পরিশোধ করতে সক্ষম হয়েছে কিন্তু আমি নেপথ্যে থাকার কারণে আমি তার পাওনা পরিশোধ করতে ব্যর্থ আমি একজন ঋণগ্রস্ত ব্যক্তি সে আমার কাছে পাওনা দ্বারা আমি তার কাছে কোনো পাওনা স্বামীর সন্তুষ্টি যদি তোমার সন্তুষ্টির কারণ হয় তা আমি স্বামী হিসাবে সে যে আমাকে সন্তুষ্ট করতে পেরেছে এই অসিলায় তাকে ক্ষমা এটা একটা নেক ওসিলা নেক কাজের ওসিলা আমার ছেলেটা আমার এই কাজটা করে দিল তা আল্লাহ এই ওসিলা আমার ছেলেটাকে ভালো করে এই লোকটা দশটা টাকা দান করলো এই দানের ওসিলায় তুমি ক্ষমা করে ফকিরকে হ্যাঁ, বাসে ট্রেনে চলতে ফিরতে বাবা এই যে টাকাটা দিলাম তোমার তুমি এটা দিয়ে কিছু কিনে খায় আর আমার স্ত্রীর জন্য একটু দোয়া করো আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় এরা হল নেক কাজের ওসিলা যখন বিপদ আপদ বালা মুসিবত আসবে বা কোন চাওয়া পাওয়া থাকবে সাথে সাথে একটা নেক কাজ করে সেই নেক কাজকে ওসিলা বানিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই কাজের ওসিলা আমার এই বিপদটা দূর করে দুই নম্বর ওসিলা হল আল্লাহর নামের ওসিলা হে আল্লাহ তুমি সাফি সেবা দানকারী তোমার এই সেফা দানকারী রসিলায় এই নামের বরকতে এই নামের রসিলায় তুমি রোগ মুক্ত করো হেল্লা তুমি গাফার গাফার নামের ওসিলায় তুমি রোগ মুক্ত করে দাও এটা একটা ওসিলা আল্লাহ সেফাত এবং গুণাবলী আল্লাহর নামের দোহাই দিয়ে আল্লাহ তোমার এই নামের দোহাই দিয়ে তোমার কাছে আমি চাইলাম তুমি গাফার নামের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও রাজ্জাক নামে রসিলায় তুমি আমার রুজির ব্যবস্থা করে কাহার নামে রসিলায় তুমি জালেমকে দমন করো জাব্বার নামে রসিলায় তুমি জালেমকে দমন করো তাহলে আল্লাহর যত নাম আছে সব নামই জাগা মতো প্রযোজ্য আল্লাহ পাক বলছেন অলিল্লাহ আসমাউল হুসনা পাদু হুবিহা আল্লাহর নাম রেখেছে খোদা এক বেহুদা নাম রাখছে আল্লাহর খোদা খোদা মানে হল স্বয়ংভূ স্বয়ংভূ মানে যিনি একা একা এসেছেন স্বয়ং এসেছেন স্বয়ং এসেছেন তিনি তাকে কেউ আনেনি তো বলছে ঠিকই তো আছে আল্লাহকে তো কেউ সৃষ্টি করেননি আল্লাহ কাউকে জন্ম দেননি আর আল্লাহ আল্লাহ থেকে কেউ জন্ম আল্লাহকে কেউ জন্ম দেননি আর আল্লাহ থেকে কেউ জন্ম গ্রহণ করেন তিনি জাত নন জনক নন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তো স্বয়ংভূত ঠিকই নাউজুবিল্লাহ তাহলে আল্লাহ যে আগমন করলেন খোদ আ স্বয়ং আগমনকারী স্বয়ং আগমনকারী আল্লাহ আগমন করলেন তাহলে আল্লাহ আগমন করার আগে কে ছিলেন আল্লাহ আগমন করেছেন তা আল্লাহ আগমন করার আগে কে ছিলেন হুয়াল আউ্বালু লাইসা কাবলুহু সেই হুয়াল বাদ আখেরুল লাইসা বাদ হুসাই তিনি শুরু তার আগে কেউ নেই আর তিনি শেষ তার পরেও কেউ নেই হুয়াল জাহেরু লাইসা ফাউকা হুসাই তিনি জাহের তার উপরে কেউ নেই হুয়াল বাতেনু লাইসা না হুসাই তিনি বাতেন তার আড়ালেও কেউ নেই তার বাইরেও কেউ নেই তার আড়ালেও কেউ এইগুলি হল ওয়াল আউ্বাল জাহেরুল তর্জমা আর এক হুজুর আল্লাহর নাম রাখছে মওলা আমার মহলায় কয় আমার মহলার দিদার লাভ হবে বসবে ওরা বসবে পরে বসবে কিছুদিন পরে বসবে কখন বসবে তখন বসে কাম হবে না মনু আল্লাহর নাম মহলা রাখার অধিকার তোমাকে কে দিল আল্লাহ বলেন অলিল্লাহ আসমাউল হুসনা ফাদু হুবিহা আল্লাহর নাম আল্লাহ বলে না মলা কিন্তু সালাতে দাঁড়ানোর সময় আল্লাহ আকবর ঠিকই বলে তখন বলেন না মলা আকবর খোদা আকবর বলে না যাই হোক তাহলে আল্লাহর নামের ওসিলায় ক্ষমা চাওয়া যাবে আর একটা অপর কোন জীবিত নেককার লোকের দোয়ার ওসিলা সেই ওসিলাটা আমার শেষ হয়ে গেল যত বাড়া মুসিবতে পড়েছি তখনই সঙ্গে সঙ্গে ফোন ধরে মাকে বলেছি মা বিপদে আসি দোয়া করো সাথে সাথে আগুনে পানি দিলে যেভাবে নিভে যায় ওইভাবে বালা মুসিবত চলে গেছে আল্লাহ আকবর সোহান বাস্তব অভিজ্ঞতার কথা বলছি কোন সময় দোয়া চাওয়া হয়েছে আর কোন সময় চাওয়াও হয়নি শুধু মার সাথে দেখা করছি আর দেখা করার কারণে খুশি হয়ে গেছে নিজের মুসিবতের কথা প্রকাশ করার আগেই এবার খবর আসতে যে মুসিবত কেটে গেছে মায়ের মুখের মিষ্টি হাসিটাই মুসিবত কাটার জন্য যথেষ্ট হয়ে গেছে আল্লাহ আকবর কিন্তু সে দরজা তো বন্ধ হয়ে গেল তাই ব্যাটাকে বলছিলাম ব্যাটা নিজের ছেলেকে বলছিলাম বেটা বান্ন বছর বয়স চলছে আমার এতদিন যাবৎ মায়ের খেদমত করার সুযোগ তৌফিক আল্লাহ আমাকে দিলেন আর তোরা তো অল্প বয়সে এতিম হতে চলেছিস রে কি যে হবে তোদের নসিবে জানি না হাসপাতালে সারা রাত থাক মার কাছে ডিউটি কর এক রাতেই জানে আমাদের বান্ন বছরের সময় তোর হয়ে যায় কারণ অতি অল্প বয়সে মাকে হারালে আমরা যে দীর্ঘদিন মায়ের সাথে থাকার সুযোগ পেলাম এই নসিব কিন্তু তোদের হারানোর পথে ছেলে বলছে আমি অনিশ্চয় অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষমান আছি ডাক্তার এসে বলে গেলেন আজকের রাতটা খুব ডেঞ্জারাস খুব কষ্টের ভিতর দিয়ে তুমি খুব পাহারা দিতে থাকো আল্লাহকে ডাকতে থাকো আজকে রাতটা পারি দিলে আমরা একটা আশার আলো দেখতে পাব কিন্তু রাতটা পার হবে কিনা আমি সন্দেহজনক যাই হোক আল্লাহ রহম করিতেছে নেককাল জীবিত লোকের দোয়া নেককাল লোককে আমি তো চিনি না নেককাল লোক এর ভিতরে আল্লাহ রসুল সালাম বলে দিয়েছেন মুসাফিরের দোয়া আল্লাহ দোহাই লাগে কোন অবস্থাতেই মুসাফিরের সাথে খারাপ ব্যবহার করবে যতই কষ্ট মুসাফির দিক মুসাফিরের সাথে খারাপ মুসাফিরের নেক দোয়াও কবুল হয় বদ দোয়াও কবুল হয় খুব কঠিন জিনিস মুসাফির একটা ডেঞ্জারাস জিনিস ওই যে ফোর ফোরটি লাইনের উপর লেখা থাকে ডেঞ্জারাস লেখা থাকে মুসাফির হলো একটা ডেঞ্জারাস পার্সন এর যদি কোনো মতো সন্তুষ্ট করতে পারেন সেবা সুস্থ করে আপনি খুশি হয়ে যায় তা আপনার অনেক বিপদ কেটে যাবে আর যদি মুসাফির বদুয়া করে নিঃশ্বাস ফেলে তাহলে কুকুরি মুসাফিরের মেঘদোয়াও কবুল হয় বদুয়াও কবুল তারপরে পিতা মাতার দোয়া নেকটাও কবুল হয় বদটাও কবুল হয় সন্তানের দোয়া পিতামাতার জন্য নেকটা কবুল হয় মাজলুমের নেক দোয়া বদ উভয়টি কবুল হয় অসুস্থ ব্যক্তির নেক দোয়া বদ দোয়া উভয়টি কবুল হয় আর মুসাফির মাজলুম পিতামাতা এদের দোয়া কবুল হয় নেক দোয়া বদ দোয়া উভয়টি কবুল হয় অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয় ওই জন্য অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাওয়া এবং দোয়া নেওয়া এটা একটা বিরাট কাজ এখানে উপকার হয় এবার দোয়া যখন সে করলো ফকিরকে বললাম তোমাকে এই টাকাটা দিলাম তুমি এটা দিয়ে কিছু কিনে খা আমাদের দোয়া কর এ যখন দোয়া করলো তখন বলতে হবে যে আল্লাহ তুমি এই মুসাফিরের দোয়ার ওসিলায় আমাকে ক্ষমা করে আল্লাহ তুমি আমার মায়ের দোয়ার ওসিলা আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি এই অসুস্থ ব্যক্তির দোয়ার ওসিলা আমাকে ক্ষমা করে দাও তাহলে বিদুয়ায় রাজুল সালেহীন হাই নেককার জীবিত লোকের দোয়া মরে গেলে ওই মরা লোক আর দোয়া করার ক্ষমতা রাখে না স্বয়ং আল্লাহ নবী রাখেন না ওমর আবুল খাত্তাব রাজি আল্লাহ জামানায় যখন দুর্ভিক্ষ দেখা দিল বৃষ্টি হয় না অনাবৃষ্টি তখন ওমর বিন খাত্তাব রাজি আল্লাহ তিনি ময়দানে গেলেন এস্তেস্কার সালাদ করতে এস্তেস্কার সালাতে গিয়ে বললেন কুন্না নাতাওয়াসালু বি দুয়াই নাবিয়েকা হে আল্লাহ তোমার নবী জীবিত ছিলেন তাই তোমার নবীর দুয়ার ওসিলায় আমরা তোমার কাছে পানি চাইতাম নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাই নবীর চাচাকে নিয়ে এসেছি নবীর চাচার দুয়ার ওসিলায় তুমি আমাদের পানির ব্যবস্থা করো ও ইয়া আব্বাস হে নবীর চাষা আব্বাস তুমি আমাদের জন্য দোয়া করো মুসলিম জাহানের খলিফা তদানীন্তনকালের উন্মতের শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি আহ্বাকের সিদ্দিক তিনি এতেকাল করেছেন ওমর এবুল খাত্তাবের আমলে ওমর এবুল খাত্তাব রাজি আল্লাহ তালানুর মতো শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আর একজন নেই জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত উম্মতের দ্বিতীয় পাওয়ারফুল ব্যক্তি যাকে থেকে শয়তান ইংলিস পালিয়ে যায় দূরে যেই উমর ফারুক রাজি আল্লাহ তালানহু জন্য রসুলাম মেয়েরাজের রাতে দেখলেন একটা মতি দিয়ে এক বিশাল অট্টালিকা আল্লাহ বানিয়েছে একটা মতির দানা একটা মুক্তার দানা বা মতির দানা দিয়ে আল্লাহ পাক একটা বিশাল অট্টালিকা বানিয়ে জোড়া তালি নেই জান্নাত তৈরি আল্লাহ করেছেন একটা স্বর্ণের ইট একটা রৌপ্যের ইট আর ই দিয়ে হেরা জোহর জবরজাত পাথর এরা হল জান্নাতের ওই গাঁথনি গাঁথনির জন্য ব্যবহার আর জান্নাতের রং পালিশের জন্য মিশকে আম্বার ব্যবহার করেছেন আল্লাহ সেই জান্নাতের ভিতরে একটা মতির দানা দিয়ে একটা বিশাল অট্টালিকা আল্লাহ বানিয়ে ওখানে এক মহিলা হাত ধুচ্ছিলেন বা উজু করতেছিলেন রসুল্লাহ বলেন এই এ মহিলা শোনত এই যে বিল্ডিংটা এটা কার তো বলেন শেষ জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মতের ভিতরকার একজন পাওয়ারফুল ব্যক্তি যার জন্য আল্লাহবাগ এক মতির দানে দিয়ে এক বিল্ডিং বানিয়েছে তো বলেন আমি শেষ জামানার নবী ভয় লাগে কথা বলতে কারণ কালকে আবার মিডিয়াওয়ালা হয়ে দেয় জামানুল্লাহ মাদানি বলছে আমি শেষ জামানার জামানুল্লাহ অথচ এটা হাদিসের অংশ এত লোকচুরি জানো তোমরা আর এত জাল করতে পারো জালিয়াতি করতে পারো জালিয়াতি করতে থাকো দুনিয়ার মানুষ টের না পেলেও আল্লাহর আদালত ফাঁকি দেওয়া কঠিন নবী মোহাম্মদুর রসুল্লাহ বললেন আমি শেষ জামানার নবী আমার উন্মতের কোন ব্যক্তি এত বড় সৌভাগ্যশীল যে একটি মতির দানা দিয়ে আল্লাহ এত বড় অট্টালিকা তৈরি করেছে বলেন এই বিল্ডিংটার মালিক হলেন যিনি তার নাম ওমর ইবনুল খাত্তা আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাম মেরাজ থেকে ঘুরে এসে বললেন উমর জান্নাতের মধ্যে তোমার অট্টালিকা দেখলাম একটা মতির দানা যে আল্লাহ বানিয়েছে তা আমি একবার চাইলাম একটু ভিতরে ঘুরে দেখি কি অবস্থা কিন্তু তোমার তো রাগ বেশি গো অভিমানও বেশি তোমার বিল্ডিং এ আমি অনুমতি ছাড়া ঢুকবো তুমি যদি অভিমান করো এই জন্য আমি তোমার গায়রাতের দিকে খেয়াল করে আর বিল্ডিং এ না ঢুকে বাইর দিকে ঘুরে চলে আসো ওমরুল খাতাব রাদিল্লাহ কানতে লাগলেন আর বলেন আলাইকা আগার উইয়া রসুল আল্লাহ আপনার উপর আমার অভিমান করার কি আছে আমরা তো ছিলাম অসভ্য বর্বর ছাগলের রাখাল আপনার অসিলায় আমরা মানবতা শিখলাম ইসলাম শিখলাম আমরা আপনার ওসিলায় পরকালের নাজাতের পথ শিখলাম আমাদের কি আছে সেই উমরুল খাত্তাব রাজিয়ালহু মুনাফিকের লিস্টের মধ্যে নাম আছে কিনা তাই নিজে খুঁজে বেড়াত আবুজার গেফারিকে বলতেন আবুজার মুনাফিকের লিস্ট তো তোমার কাছে আছে আমার নামটা কি ওর মধ্যে আছে কিন্তু বর্তমান জামানায় আমরা আত্মসমালোচনা করা ভুলেই গেলাম সব সময় মানুষের সমালোচনায় আমাদের মুখে ফেনা উঠে যায় সব সময় মানুষের দুর্নাম করতে আমাদের সময় চলে যায় সেই উমরুল মনে হাসিবু কারলাম তো হাসিবু তো হাসাম আল্লাহ দরবারে হিসাব পেশ করার আগে নিজের হিসাবটা আগে কমপ্লিট করো নিজের হিসাব নিজে গ্রহণ করো যে তুমি আজকে সারাদিনে কি কাজ করলে ওই জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের জন্য একটা ই আছে আত্মসমালোচনার জন্য একটা ব্যক্তিগত রিপোর্ট রাখার সিস্টেম আছে সংগঠনকে হারাম বলো বেটা সংগঠন হারাম সংগঠনের অশিলায় মানুষ মানুষের জীবন পরিবর্তন সংগঠন একটা ভ্রাম্যমান প্রতিষ্ঠান যারা জীবনে স্কুল কলেজ মাদ্রাসায় যেতে পারেনি লেখাপড়া করতে পারি এরা সংগঠনের ছিলেন সংগঠন সিলেবাস করে সাংগঠনিক রেস্ট্রিকশনের মধ্যে থেকে সাংগঠনিক প্রোটোকল মেনটেন করে তাদের জীবনের ডিসিপ্লিন ফেরত সংগঠন হারাম হ্যাঁ, তাহলে ইহুদি নাসারা সংগঠন করবে মুসলমানদের সংগঠন মুসলমান লাগান কি বলগায় ইমাম যদি ভুল করে মুক্তাদির কোন অধিকার নেই যে দাঁড়িয়ে যায় মুক্তাদি লুকমা দিতে সুবান আল্লাহ এরপর যদি ইমাম না দাঁড়ায় তো ওখানে বসেই থাকতে হয় মুক্তা মুক্তাদির অধিকার নাই একাই তারা এগিয়ে নিজের সালাত নিজে শুরু করে না লুকমা দেওয়ার মালিক সে পিছন থেকে এর নাম ডিসিপ্লিন এবং ইসলাম এটা শিখাইছে যে আপনি তাসাউদ না করে উঠে গেছেন যদি অর্ধেকের কম ওঠেন আর এর মতো লুকমা বাঁধতে বসে পড়ুন আর অর্ধেকের বেশি যদি উঠে যান তাহলে আর বসার নিয়ম নেই দাঁড়ায় যাবেন সবাই দাঁড়াবেন দাঁড়ায় তখন শেষে যায় সোর্সের দাবি অর্ধেকের বেশি উঠে গেলে আর দাঁড়ানোর সিস্টেম নেই ডিসিপ্লিন যাই হোক বলছিলাম যে ওমারনুল খত্তাব শ্রেষ্ঠ ব্যক্তি তিনিও গিয়ে বলতেছেন যে নবীর চাচার দোয়া রসিলায় আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আকবর দোয়া এমন একটা জিনিস যে আফজাল মাফজুলের এখানে কোন সিস্টেম নেই মাফজুলের কাছে আফজাল দোয়া চাইতে পারে আফজল মানে হল উত্তম আর মাফজুল মানে হল অনুত্তম ছোট বড়র কাছে দোয়া চাইতে পারে বড় ছোটর কাছে দোয়া চাইতে পারে পথের ফকিরের কাছে আমরা দোয়ার কাঙ্গাল হতে পারি রসুল্লাহ সালাম বললেন একজন লোক বাস করিয়া মানে সই মুসলিমের হাদিস ইয়ামানে বাস করে সেই লোকের নাম Uwais al Qarni Uwais al Qarni একটা লোক আছে তার শরীরে ধবল কুষ্ঠের রোগ আছে সে যে মায়ের ভক্ত মায়ের সেবা করতে করতেই তার সময় পার হয়ে গেল আমার সাথে দেখার সুযোগ হল না আমি ভবিষ্যৎবাণী জানিয়ে যাচ্ছি এই ওয়াইস আল কার্নিকে যদি তোমরা কোনদিন পাও তাহলে তার কাছে দোয়া নিও তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় সাহাবিদেরকে রসরতলাম বলছেন যে ওয়াইস আল কার্নির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় অথচ ওয়াইস আল কার্নি কিন্তু তাবেই সাহাবিদেরকে দেখেছেন রসুলকে দেখার সুযোগ হয়নি ওয়াইস আল কার্নি সম্পর্কে যা বানাওয়ার কথা আছে সব বানাওয়ার আর সেই মুসলিমের হাদিস এটা আছে এবং মেসকাতে ওয়াইস আল কার্নি ওখানে ও একটা অধ্যায় এনেছেন ওয়াইস আল কার্নি ফজিলত সম্পর্কে এই হাদিসটি সেই মুসলিমের এই হাদিস বর্ণনা করেছে অমর ইবুল খাত্তাব জামা নাই সেই আল কার্নি মদিনায় এলে সাহাবিগণ তাকে বললেন আমাদের জন্য দোয়া করুন কারণ রসুল্লাহ সাল্লাম আপনার কাছে দোয়া নিতে বলেছে মাজলুমের দোয়া কবুল হয় কাফের বেদিনও যদি মাজলুম হয় বেদিন কাফের নাস্তিকের উপর যদি আপনি জুলুম করেন আর ওই নাস্তিকও যদি বদুয়া করে বা নাখোশ হয়ে যায় সেই দোয়াটাও কবুল হয়ে বেদিনের দোয়া কবুল হয় যদি বেদুই মাজলুম হয় এমনকি পশু পাখি যদি কষ্ট পায় আপনার দ্বারা আর পশু পাখি যদি কষ্ট পাওয়ার কারণে এই কারণে আমার আপনার উপরে কোন ক্ষতি নেমে আসতে পারে যাই হোক এক কথার মধ্যে অনেক দূরে আবার চলে গেছি ছিলাম মূর্তি পূজার মধ্যে আজকে মানুষের কাছ থেকে একটু দোয়া নেওয়া অসুস্থ ব্যক্তি দোয়া পাবে ওই লোক যে লোক হাসপাতাল বানায় লক্ষ লক্ষ কোটি কোটি অসুস্থ ব্যক্তি দোয়া পাবে যে লোক হাসপাতাল বানায় ওই ইব্রাহিম মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতাল কতবার জীবনে মানুষ ইব্রাহিম মেমোরিয়াল বলে আর কতবার মানুষ এই ইব্রাহিম ডাক্তার ইব্রাহিম সাহেবের জন্য দোয়া করেন যে জীবনে একটা কাজ করে দিয়ে গেছেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে চিকিৎসা পাচ্ছে জহুল ইসলাম সাহেব কিশোরগঞ্জে হাসপাতাল বানিয়েছেন ট্রেনের ভিতরে যেতে যেতে ট্রেনের জানালা দিয়ে বলছি এত সুন্দর কুলিয়ার স্তরে বিল্ডিং কে বানিয়েছে গো বলছে এটা জহুল ইসলাম হাসপাতাল আপনি জানেন না না তো সাথে সাথে চলন্ত ট্রেনের ভিতরে আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর বলতিস আল্লাহ তুমি জহুল ইসলামের জীবন সব পাপ মাফ করে দাও আর এই হাসপাতালের ছিল তাকে ক্ষমা করে দাও একটা হাসপাতালের ওসিলায় একটা রুগীর চিকিৎসার ওসিলায় যদি আল্লাহ ক্ষমা করে আপনি মূর্তি বানাবেন কখন আপনি ছবিমান টাঙাবেন কখন আপনি ফুল দিবেন কখন এই টাকাগুলি যদি এইভাবে দেন তাহলে পরিবেশটা রক্ষা হলো দারিদ্র বিমোচন হলো মানুষের উপকার করলাম এই কথাগুলি যদি ভুল কথা হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে বান্দার কাছে আমরা ক্ষমা প্রার্থী আর যদি কথাগুলি সঠিক হয়ে থাকে আপনি যে দলের লোক হন না কেন আপনি যেই মতবাদে বিশ্বাসী হন না কেন আপনি এই কথাগুলিকে অবশ্যই আমলে আনার চেষ্টা করবেন দুনিয়া আখেরাতের কল্যাণ হবে ইনশাআল্লাহ যাই হোক মূর্তি পূজা নাস্তিকবাদ সম্পর্কে আলোচনা পরিশিষ্ট যতটুকু ছিল তা তো হয়ে গেল সাময়িক প্রেক্ষাপট যেটা সেটা হল আখেরি চাহার সম্বাদ রসুল্লাহ সাল্লামের ছায়া ছিল না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের গায়ে কি বলে কিছু বসত না এটা হতো না সেটা হতো না তো রসুল আমার অসুস্থ হলেন কেন অসুস্থ আবার সুস্থ হলেন কেন আর আখির সাহার সম্ভাটা থেকে এলো সাহার সম্ভাটা কি সোমবার এক সোমবার দো সোমবার সে সোমবার সাহার সোমবার ফার্সিতে বলে সোমবার সোমবার মানে হলো রবিবার এক সোমবার হলো সোমবার দশ সোমবার হলো মঙ্গলবার সে সোমবার হলো ভুল হয়ে গেল সোমবার হলো শনিবার এক সোমবার হলো রবিবার দো সোমবার হলো সোমবার সে সোমবার হলো মঙ্গলবার সাহার সোমবার হলো বুধবার এলো ফার্সি দিনের নাম সোমবার এক সোমবার দো সোমবার সে সোমবার সাহার সোমবার তারপরে জুমেরাত জুমা সেনিচের এতবার পীর মঙ্গল বুধ জুমেরাত জুমা ইয়ামুল সাফ ইয়ামুল আহাদ ইয়ামুল ফ্নেইন ইয়ামুল ফরাজা ইয়ামুল আরবিয়া ইয়ামুল খামিস ইয়ামুল জুমা Saturday Sunday Monday Tuesday first day Friday ভাষায় বিভিন্ন ভাষায় দিনের নামাজে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শুক্র আমরা বলি না আমরা বলি জুমাবার কেন বলি না শুক্র আলাদা জিনিস শুক্র থাকে অন্ডের মধ্যে অন্ডকোষের মধ্যে শুক্র থাকে এই অন্ডকোষ থেকে শুক্র কীট বের হয় সেখানে মানুষ তৈরি হয় তো হিন্দু আমি আঁকি দেয় পৃথিবীর নাম হল ব্রহ্মাণ্ড পৃথিবী সনাতন ভাষায় ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মের অন্ড এই ব্রহ্মের অন্ড থেকে শুক্র বের হয় আর সেই শুক্র সেখান থেকে পৃথিবীর অন্যান্য ওরা বলছে নাস্তিকরা বলে বিগ ব্যাং থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে আর এরা বলছে ব্রহ্মের অন্ড থেকে বাকি সব সৃষ্টি হয়েছে তো যাই হোক আমরা জমাবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার জমাবার যাই হোক এই যে আখেরি চাহার সংবাদ এটা বুধবার কোন মাসের বুধবার সফর মাসের শেষ বুধবার এই বুধবার রসুল্লাহ সাল্লাম নাকি অসুস্থ বেশি হয়ে আবার একটু সুস্থ হয়েছিলেন তাই সাহাবাহিকেরাম নাকি দান সাদকা করেছে এই একটা দলিলবিহীন কথা মজবুত দলিলের ভিত্তিতে যেটা গড়ে ওঠেনি সেই কথার উপরে ভিত্তি করে এই বেদাত চলছে ছুটি ঘোষণা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন শুরুতেই কোরআনের আয়াত করেছিলাম ফানাসুল্লাহা ফানসাহুম আল্লাহকে ভুলে গেল আল্লাহ তাদেরকে ভুলে গেল আল্লাহকে ভুলে যায় কেমন করে আল্লাহ বলছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওই সাব্বিত আখদামাকু আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো আল্লাহকে কিভাবে সাহায্য করে ক্লিয়ার বলে দিয়েছেন আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন অসুস্থ ছিলাম আমি সেবা শুশ্রূষা করো নাই ক্ষুধার্ত ছিলাম আমি খাবার দেও নাই ব্যবস্ত্র ছিলাম আমি বস্ত্র দেও নাই শীতে কষ্ট করেছিলাম আমি আমাকে একখানা বস্ত্র দেও নাই আমি কষ্ট পেয়েছি আল্লাহ তুমি রাজা ভিরাজ কুল কায়নাতের মালিক সাহেব শাহ তুমি ওর ক্ষুধার্ত কখন ছিলে তুমি ওর অসুস্থ কখন হয়েছিলে আল্লাহ তুমি ব্যবস্থা কখন ছিলে ওই যে তোমার বাড়ির পাশে ওই যে কমলাপুর রেল স্টেশনের পাশে কত গরিব মানুষ মানবেতর জীবন যাপন করেছিল কত লক্ষ টাকার ফুল তুমি কিনেছিলে সেদিন ওই গরিবকে দেখো নাই কত টাকা তুমি অপচয় করেছিলে তুমি সেগুলি দেখো নাই পকেট দিলে আমাকে দেওয়া হতো ওই ক্ষুধার্ত লোকটা তোমার কাছে এসেছিল তুমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে ওকে দিলে আমাকে দেওয়া হতো দশটা টাকার একটা ট্যাবলেটের অভাবে পেটের ব্যথায় সারা রাত কেঁদেছিল আমার বান্দা তোমার পাশে চিৎকার করেছিল দশটা টাকা তোমার পকেটে বের হয় নাই ওকে দিলে আমাকে দেওয়া হতো আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ আল্লাহকে ভুলে গেল আল্লাহ তাদেরকে ভুলে গেল তাই আল্লাহকে আমরা না ভুলি আল্লাহ রব্বুল আলমিনকে আমরা সর্ব অবস্থায় স্মরণ করি আল্লাহ দ্বিতীয় আয়াত করেছেন মাক আকমাল আকুম দিন আকুম আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করে দিয়েছে দিনের ভিতরে সংযোজন বিয়োজনের কোন সুযোগ নেই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমি আমার সহধর্মিনীর জন্য আপনারা প্রাণ খোলা দোয়া করুন আল্লাহর বান্দি এত ভালো মানুষ আমি খোদবার মেম্বারে দাঁড়িয়ে তার ভালো হওয়ার সাক্ষী আল্লাহকে দিচ্ছি আমার জানা মতে সে ভালো মানুষ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে প্রতিটি মিনিটে মিনিটে প্রতিটি প্রতিটি পদে পদে প্রতিটি মুহূর্তে মুহূর্তে টেলিফোনে মোবাইলে খবর রাখা কোথায় আছে কি অবস্থায় কি পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে কা কোন অভাব আছে সেগুলি খুঁজে খুঁজে বের করি কাকে কি দিতে হবে এগুলি কাজ সংসারে ছেলে নিয়ে লালন পালন করা আমি তো নেপথ্যের মুসাবিম আমি কিছুই জানি না এসব ভাই সব একদম ডিজিটাল ওয়েতে চলতেছে সংসারের সমস্ত কার্যক্রম একটা কার্যক্রম ব্যাহত হয় না দুই সপ্তাহ মাস যদি আমি দেশের বাইরে থাকি বা কোনো খবরে কিন্তু এই বেচারি যদি আল্লাহর ডাকে সারা দিয়ে অল্প বয়সে মানে মানে অল্প বয়স বলতে মানে এখনো আরো কিছু সময় তার কাজের প্রয়োজন আমরা মনে করি আল্লাহ কি জানেন সেটা আল্লাহর ফয়সাল আল্লাহর কাছে তাহলে আমার দাওয়াতি ময়দানটা ব্যাহত হয়ে যাবে স্বাচ্ছন্দ্য ভাবে যেভাবে দাওয়াতি ময়দান আমি নির্বিঘ্ন চিত্তে আমি সময় ব্যয় করতেছি সেটা ব্যাহত হয়ে যাবে তাই আল্লাহ পাকের দরবারে দোয়া করি যে এই দাওয়াতি ময়দানের সাথে তোমার দিনের দাওয়াতের সাথে বাচ্চা ছোট বাচ্চাদের সাথে আর আত্মীয় স্বজন গরিব দুঃখী মানুষের সাহায্যের সাথে আল্লাহ তুমি তাকে হায়াতে এবার দান করো এবং তাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান একটু সামান্য তোমার অর্ডার হয়ে গেলে এগুলি কিছু না আল্লাহ তোমার একটু সামান্য রহমত হয়ে গেলে এগুলি রোগ কিছু না তোমার অর্ডারে চোখের পলকে যেভাবে মানুষ ধরে নিষ্ঠ হতে পারে চোখের পলকে সে আবার সুস্থ হতে পারে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো যত আত্মীয় স্বজন অসুস্থ আছে যত জানা অজানা লোক অসুস্থ আছে কে কোন অসুবিধার মধ্যে আছে প্রত্যেকের অসুবিধা আল্লাহ দূর করে দাও ওয়াখিরুদ আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলম